বিসমিল্লাহির রহমানির রহিম উত্তাল সমুদ্রের মাঝ বুকে দুর্দান্ত নাবিক যখন চলতে থাকে নির্দিষ্ট কোনো মানজিল আর ঠিক এমনই মুহূর্তে যদি সে পথ খুঁজে না পায় তখন আর সে পথ চলতে পারে না কুলহীন সমুদ্র বুকে খুঁজে না পায় কোনো কুল বা কিনার অসহায় নাবিক তখন খুঁজতে থাকে সঠিক কোনো পথের সন্ধান হ্যাঁ বন্ধুরা পরপারের কথা স্মরণ করে সে পথের সন্ধান দিতে সুরে সুরে সাজানো হয়েছে সুর লোহরী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও পরিচালক সাইফুদ্দিন আল মামুনের কথা সুর ও কণ্ঠে ইসলামী সঙ্গীতের মন করা আয়োজন অসহায় অসহায় অসহায় তাহলে শুনুন সাইফুদ্দিন আল মামুনের তৃতীয় একক অডিও অ্যালবাম অসহায়